জাবির আদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম এর যুগে আমরা কুরবানির গোস্ত মদিনা পর্যন্ত সফরের খাদ্য হিসাবে ব্যবহার করতাম মোহাম্মদ রহমতুল্লা আলাহি ইবনু ওয়াইনাহ থেকে এরকমই বর্ণনা করেছেন ইবনু জুরাইজ বলেন আমি আতাকে জিজ্ঞেস করলাম জাবির আদিল্লাহ তালাহ কি একথা বলেছেন যে এমনকি আমরা মদিনা পর্যন্ত এলাম তিনি বললেন না